পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আলা মাল্লা বা বাদাব সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষের দুনিয়াতে মান সম্মান বাড়িয়ে দেয় মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যা মানুষের সম্মানকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় আসুন আমরা মিথ্যা সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করি দেখুন রাসুল সাল্লাহ সাল্লাম মিথ্যা সম্পর্কে কি বলেন আবদুল ইবনা আমরা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন একবারুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি দুনিয়াতে যে মানুষের পাপের সিরিয়াল রয়েছে তার সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা আল্লাহর সাথে সেরেক করলে সবচেয়ে বড় পাপ হয় আমরা এ ব্যাপারে অন্য সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা পেশ করেছি এখানে এতটুকু মনে রাখবেন যে আল্লাহ তালা বলেছেন লাও আশরাকু লা হাবেতান হোম্মা মানুষ যদি সেরেক করে তাহলে তার অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে রাসুল সাল্লা সাল্লাম আমাদের নবীকে বলেন লাইন আশরাক্তা লাহেবাতান না আমালক আপনি যদি সেরেক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় এই কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বিচারের মাঠে উপস্থিত হবেন সমস্ত মানুষের সামনে উপস্থিত হিয়া বলবেন ইয়াব না আদাম লা আতাইতে নেবি করাবিলার যে খাতায়া তোমা লাকিতানি লা তো বি শায়ান লা আতাই তু কাবি করাবে হামাক ফেরা আদম সন্তান তুমি যদি বিচারের মাঠে এ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও আর যদি তোমাদের কোনো সেরেকি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ আল্লাহতালা এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব আমি তোমাদেরকে ক্ষমা করে দেব যত পাপ নিয়ে উপস্থিত হবে সব পাপ ক্ষমা করে দেব যদি তোমাদের সেরেকি পাপ না থাকে সম্মানিত দর্শক মণ্ডলী আসলে শির্ক বিষয়টি যে কত জটিল তা আমরা চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো বা আলেম আলমাদের মুখে শুনলে বা আমরা যদি এরকম পৃষ্টিভি নিয়মিত দেখি তাহলে আমরা জেনে যাব শির্কের বিষয়টি কত বড় পাপ এ কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লা অইন কোতেলতা ও হুররেকতা তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও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 আলেদান পিতামাতার অবাধ্য চলা পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ আমরা এ বিষয়ে অন্য সময়ে বিস্তারিত বলবো এখন আমরা এতটুক বলে রাখতে পারি যে আপনি মনে রাখবেন পিতামাতাই কিন্তু জান্নাতের মাধ্যম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত কথা ঠিক মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে একথা মিথ্যে তবে মায়ের পায়ের নিচে জান্নাত কথা ঠিক আমরা আপনাদেরকে এখানে সংক্ষিপ্ত কথাতে এতটুক বলে রাখতে পারি যে মনে রাখবেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো যে আমি সবচেয়ে কাকে বেশি শ্রদ্ধা সহকারে দেখব কার উপরে বেশি আমার শ্রদ্ধা হবে সম্মান হবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তোমার মা তোমার কাছে সবচেয়ে ভালো আচরণের হক রাখে সাহাবি বললেন আল্লাহ রসুল তারপর আল্লাহ রসুল বললেন তোমার মা সাহাবি বললেন আল্লাহ রসুল তারপর আল্লাহ রসুল বললেন তোমার মা সাহাবি বললেন আল্লাহ রসুল তারপর তো রসুল সাল্লাম বললেন তোমার পিতা মা যে পিতার চেয়ে সম্মান পাওয়ার ব্যাপারে কত বেশি হক রাখে তা অত্র হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত হয় মগরেবনে সোবারাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ তালা রামা উকুকাল উম্মাহাত মায়েদের সাথে মন্দ আচরণকে আল্লাহ তালা একেবারে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন কোনো দিন মানুষ তার মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবে না মায়ের অবাধ্য হতে পাবে না এরপরে তিনি বলেছেন ওয়াদাল বানাত জীবিত মেয়েকে পুঁতে দেওয়া কাজটি আল্লাহ তালা চিরদিনের জন্য হারাম করে দিয়েছে অমানা ওয়াহাতিন কৃপণতা করা যার ফলাফল হচ্ছে জাহান্নাম কৃপণতা করা আল্লাহ তালা চিরদিনের জন্য হারাম করে দিয়েছে অত্র হাদিসে মায়ের বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখা হয়েছে আমরা জানি তিনজন মানুষ গর্তে আটকা পড়েছিল তার একজন বাঁচার জন্য বলেছিল আল্লাহ লিওয়ালেদানে সেইখানে আনে আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল আমি তাদের উপরে ছাগল চড়াতাম সন্ধ্যায় ছাগল নিয়ে এসে দুগ্ধ দহন করে আগে আমার পিতামাতাকে পান করাতাম তারপর আমার ছেলে মেয়েকে পান করাতাম এটা আমার চিরাচরিত নীতি একদিন পাশে ঘাস ছিল না দূরে চলে যাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাতে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে দুধ দহন করে পিতামাতার পাশে এসে তাদেরকে জাগানো অপছন্দ মনে করি আবার বাচ্চাদেরকে খাওয়ানো অপছন্দ মনে করি আর ছেলেরা আমার দুই পায়ের নিচে চিৎকার করে কাঁদতে থাকে আল্লাহ আমি এইভাবে গিলেস নিয়ে দাঁড়িয়েই থাকলাম আর বাচ্চারা এভাবে চিৎকার করতেই থাকলো সকাল হয়ে গেল এই কাজটা যদি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য করে থাকি তাহলে আজকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিলেন এখানে দেখুন বাপ মায়ের ভালোবাসা কি জিনিস বাচ্চা চিৎকার করে কাঁদছে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল এর পরেও ছেলে মেয়েকে আগে দুধ পান করালো না আগে পিতামাতাকে করাবে এই জন্য একটা পৃথিবীতে বিরল ঘটনা যেটা আর কারোর পক্ষে ঘটেছে বা ঘটা সহজ সম্ভব এটা খুব কঠিন পিতামাতাকে ভালোবাসবে ভালোবাসতে হবে এই মর্মে যদি মানুষ একটা আশ্চর্য ধরনের বিরল ঘটনা পেশ করতে চায় তাহলে এই বিরল ঘটনাটি পেশ করতে হবে এখানে আর একটু বলে রাখতে পারি যে রসুল সাল্লাহ আলি সাল্লাম সেই ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমা আলাইসাল্লামের ঘটনা নকল করলেন যে একদা ইব্রাহিম আলাই ইসলাম ছেলের বাড়িতে এসে দরজা নক করলেন বাড়িতে আছে ভেতর থেকে বললেন বাড়িতে নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে চৌকাট পরিবর্তন করতে বলিও আর সালাম দিও সন্ধ্যায় এসে বুঝতে পেরেছিলেন আব্বা এসেছেন কি ব্যাপার কে এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন এ বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চৌকাট পরিবর্তন করতে বলিও ওহ তিনি আমার আব্বা তোমার উত্তরে ভুল হয়েছে যখন তিনি বলেছিলেন কেমন আছ তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ তুমি ঠিক উত্তর দিতে পারোনি এই জন্য তোমাকে আমার আব্বা তালাক দিতে বলে গেছেন ইলহাকি এলাহালেক তুমি তোমার পিতার বাড়ি চলে যাও দেখেছেন কত বড় সুন্দরী স্ত্রী ভাববার সুযোগ নেই কত বড় বুদ্ধিমতী ভাববার সুযোগ নেই পিতামাতা যা বলছেন তাই মানতে হবে রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা আমাকে দশটি উপদেশ দিলেন তার একটি উপদেশে বললেন লা তাউক্কান্ন ওয়ালে দায়িকা ওয়াইন আমারা কাম তাখরাজামিন আহলে কম আলেগা তুমি তোমার পিতামাতার অবাধ্য চলতে পাবে না কখনো না যদি তোমার পিতামাতা তোমাকে পরিবার থেকে বের হয়ে যেতে বলে অর্থ সম্পদ ছেড়ে চলে যেতে বলে যাও তবু তুমি পিতামাতার অবাধ্যে চলতে পাবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মিথ্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা এসেছে দুই নম্বরে যে পিতামাতার অবাধ্য চলা পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে কল জুরে মিথ্যা কথা বলা পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা অফিরয়াতিন শাহাদাত জোরে পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে কথা বলা এত বড় পাপ যে সিরিয়ালে তার স্থান তিন নম্বরে মিথ্যে সাক্ষী দেওয়া এত বড় পাপ যে পাপের সিরিয়ালে তিন নম্বরে হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া আবু হরাই রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যে দেখুন ধারণাও যে মিথ্যে এ কথা রাসুল সাল্লাহ স্পষ্ট করে বলে দিলেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম মিথ্যা মহাপাপ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইয়কুমুদ্দান্না তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ফেন্না হাদিস ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে মিথ্যে কথা তো মিথ্যে আছেই মানুষ যদি মানুষের উপরে ধারণা করে সেটাও বড় মিথ্যে এরপরে রাসুল বললেন ওলা তাহা সাধু ওলা তাবা গাজু ওলা তাদা বারু তোমরা পরস্পরে শত্রুতা করো না পরস্পরে হিংসা করো না পরস্পরে পরস্পরের দোস্ত্রুটি উদ্ঘাটন করো না তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও আল্লাহ রসুল এখানে কয়েকটি কথা বলেছেন যে কয়েকটি মিথ্যেকে ডেকে নিয়ে আসে এক তোমরা পরস্পরে হিংসা করো না পরস্পরে হিংসা করলেই একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যে কথা বলবে রাসুল সুরেসাল্লাম বললেন তোমরা পরস্পরে শত্রুতা করো না পরস্পরে শত্রুতা মানে একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা কথা লাগাবে এর কথা ওকে বলবে ওর কথা একে বলবে সমাজে মিথ্যা ছড়াবে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাদা বড় তোমরা পরস্পরে পরস্পরের বিরোধিতা করো না যে কোনো ব্যাপারে সামাজিক ব্যাপারে আত্মীয় স্বজনের ব্যাপারে যে কোনো ব্যাপারে তোমরা পরস্পর পরস্পরের বিরোধিতা করো না পরস্পরের বিরোধিতা যদি করো তাহলে মিথ্যার আশ্রয় নিতে হবে একজন আর একজনের উপরে খেপে উঠবে মিথ্যার ফলাফলে দেখুন অত্র হাদিসে রসুল সাল্লাম মিথ্যার ব্যাপারে কত কঠোর ও কঠিনভাবে সতর্কবাণী পেশ করলেন আবদুল্লাবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন আলাইকুম বিসিদ্ক তোমাদের সত্যবাদী হওয়া একান্ত জরুরি তোমরা সত্যকে গ্রহণ করো কেন ইন্না সিদ্কা এহাদি এলাল বীররে নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় অন্যাল বীররা এহাদি এলাল জান্না আর নিশ্চয় নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায় দেখুন সিরিয়াল এরপর আল্লাহ রসুল বলছেন মানুষ সত্য কথা বলে এবং সত্য বলার জন্য চেষ্টা করে সত্যকে খুঁজে মানুষ সত্য বলে এবং সত্য বলার জন্য চেষ্টা করে তাহলে আল্লাহর নিকটে তাকে সত্যবাদী বলে লিখা হবে অত্র হাদিসে সিরিয়ালে এক নম্বরে আল্লাহ রসুল বললেন যে তোমরা সত্য কথা বলো দুই সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় তিন নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায় চার মানুষ সর্বদা সত্য কথা বলে পাঁচ সত্য কথা বলার জন্য সর্বদা চেষ্টা করে ছয় ইকতব ইন্দাল্লাহে সিদ্দিক তাহলে তাকে আল্লাহর নিকটে সত্যবাদী বলে লিখা হয় সম্মানিত দর্শক মন্ডলী যদি আপনারা একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে বুঝার চেষ্টা করতেন পৃথিবীর সর্বক্ষেত্রে সব জায়গায় সত্য বলার চেষ্টা করতেন তাহলে ফলাফল হতো জান্নাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কুমুল কিদবা তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো ওয়াইনাল কিদবা এহেদিল ফজুর নিশ্চয় মিথ্যে মানুষকে পাপের দিকে নিয়ে যায় এক দেবুর রাজুল ও এতাহারল কিসবা মানুষ মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে হাত্তা ইউক্তাবাইন্দাল্লাহে সিদ্দিকান কাদ্দাবান শেষ পর্যন্ত তাকে মিথ্যাবাদী বলেই লিখা হয় যখনও মিথ্যা কথা বলে মিথ্যা বলার চেষ্টা করে তখন তাকে মিথ্যাবাদী বলেই লিখা হয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথমে বললেন তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় আর নিশ্চয় পাপ মানুষকে জাহান নামে নিয়ে যায় মানুষ মিথ্যা কথা বলে মানুষ মিথ্যা কথা বলার চেষ্টা করে তখন তাকে মিথ্যাবাদী বলেই আল্লাহ তালার নিকটে লিখা হয় অত্র হাদিসটি বোখারি মুসলিম থেকে আমাদের জন্য অতীব জরুরি মিথ্যা কথা বলা যাই সুযোগে আমরা একেবারে না করছি না সেটা ভিন্ন কথা যেমন মানুষ দুইজনের মাঝে মীমাংসা করছে তখন মানুষ প্রয়োজনে মিথ্যা কথা বলতে পারে স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য চেষ্টা করছে এমন কিছু মিথ্যা কথার আশ্রয় নিল যাতে স্ত্রী খুশি হয়ে গেল এটা করতে পারে স্ত্রী তার স্বামীকে খুশি করার চেষ্টা করছে এমন কিছু মিথ্যার আশ্রয় নিল ফলে স্বামী খুশি হয়ে গেল এই পর্যায়ে সে মিথ্যা বলতে পারে অন্য জায়গা তাল্লা রসুল যুদ্ধক্ষেত্রেও মিথ্যা বলার অনুমতি দিয়েছে হয়তোবা কেউ বলল যে যুদ্ধে কোন দিকে তোমরা বের হচ্ছে কোন পথে চলবে তখন তাকে একটা ভুল পথ বলে দিল যে এই পথে কেননা ওটা শত্রু হতে পারে যে ক্ষতি করতে পারে এই কারণে রসুল সাল্লাহ সাল্লাম ওখানে এইটুকু অনুমতি দিয়েছেন তবে আমরা দেখাচ্ছিলাম মিথ্যার ভয়াবহতা মিথ্যা কি জিনিস মিথ্যা মানুষকে জাহান নামে নিয়ে যাবে সত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে এটাই ফলাফল সাহবান রাজিয়াল্লাহ তালাহ বলেন তিনি হচ্ছেন আল্লাহ রসুলের গোলাম সাবান রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আতা খাউফ আলা উম্মতি আমার উম্মতের উপরে যেসব বিষয়ে আমি খুব বেশি ভয় করছি যে আমার উম্মাত এসব অন্যায় জড়িয়ে পড়বে তার এক নম্বরে ভয় করছি আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর ও হুজুর ভ্রান্ত হবে আলেম ভ্রান্ত হবে এ কথা আল্লাহ রসুল বলছেন আলেম পথভ্রষ্ট হবে হুজুর ভুল পথে চলবে এই কথা আল্লাহ রসুল বলছেন নইলে মিলাদ তো হুজুরি করছেন কুলখানি চাহালাম মরা মানুষের নামে কোরআন তেলাওয়াত এগুলো হুজুরি তো করছেন তে এগুলো তো এক শ্রেণীর হুজুরি সহযোগিতা করছে হুজুর যে ধর্মের নামে কত কি করছে তার কোনো হিসাব নাই হুজুরি তো ছলতুফার জিকির করে নকশবন দিয়ে মোজাদ্দে দিয়ে কত তরিকার পথ অবলম্বন করেছে হুজার কোরআন খুলে দেখাচ্ছে নির্বাচন পদ্ধতি হুজুর কোরআন খুলে দেখাচ্ছে মিলাদের খবর মানে মিথ্যের আশ্রয়ে হুজুর নিবে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার উন্মতে উপরে আমি যে বিষয়ে বেশি ভয় করি তার এক নম্বর ভয় করি ভ্রান্ত হুজুর দুই সাতাল তাহেকো কাবায়েল মনুম্মতি বিল মুশরেকিন আমার উম্মত মুশরেকদের সাথে মিশে যাবে আমার উম্মতের মধ্যে কর্ম দেখা যাবে মুশরেকদের তাদের বাড়িতে গান বাজনা চলবে যেটা মুশরেকদের কাজ তাদের বাড়িতে রং মাখানো চলবে যেটা মুশরেকদের কাজ তারা দিবস পালন করবে সেটা যে কোনো দিন হোক না কেন এগুলো হচ্ছে অমুসলিম মুশরেকদের কাজ এগুলো কাজ আমার উম্মত করবে মুশরেকরা যা করে তাই করবে তারা মুশরেকদের মেলাতে যাবে তারা তাদের পূজায় সহযোগিতা করবে তারা তাদের পূজার ব্যাপারে পরামর্শ দিবে এই কথা আল্লাহ রসুল বলছেন আমার উম্মাদ মুশরেকদের সাথে মিশে যাবে এটা আমার দ্বিতীয় বড় ভয় তিন অসা তাবদ কাবায়লমিন উম্মতি আল আহসানা আমার উম্মত মূর্তি পূজা করবে নওজুবিল্লাহিম জালেক হাসা ও কাল্লা আমরা নাকি মূর্তি পূজা করব। আমরা নাকি বাড়িতে যেখানে সেখানে মূর্তি ঝুলিয়ে মূর্তিকে সম্মান করব। আমরা নাকি রাস্তাঘাটে মোড়ে মোড়ে মূর্তি সাজিয়ে রাখব আমরা নাকি অফিস আদালতে মূর্তি সাজিয়ে রাখব আমরা নাকি বাড়ির সামনে মূর্তি সাজিয়ে রাখব আমরা নাকি এরকমভাবে মূর্তি তৈরি করে পার্ক তৈরি করব এটা মুসলমান করতে পারে এটা অমুসলিমদের কাজ যারা হিন্দু তাদের কাজ যারা পত্তলিক তাদের কাজ মুসলমান এই কাজ করতে পারে না এই তিনটি কাজ মুসলমান করতে পারে না বিশেষভাবে মূর্তি পূজা কেন মুসলিম করবে মূর্তি পূজা তো অমুসলিম করে সরস্বতী ভগবতী কালী দুর্গা এটা তো পত্তলিকদের কাজ আমরা কেন এখানে রাসুল সাল্লাম দুঃখ করে কথা বলেছেন আমার উম্মতেরা এসব মিথ্যের মধ্যে জড়িয়ে পড়বে এই কথা বলার পরে রাসুলাম বলেন ইন্না বাইনা এদাই সাত দাজ্জালিনা কাদ্দাবিনা তারিবান মিন সালাসিনা অবশ্য আমার উম্মতে মিথ্যুক বের হবে মিথ্যাবাদী বের হবে রূপক কথা বলা ব্যক্তি বের হবে প্রায় তিরিশ জন এমনকি তারা নবীও দাবি করবে ভণ্ড নবী ভ্রান্ত নবী নিজেকে নবী বলো স্বীকৃতি জানাবে সমাজে মিথ্যে বলতে বলতে বলতে বলতে নিজেকে নবী পর্যন্ত বলবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তারা সবাই দাবি করবে ৩০ জন যে আমি নবী আল্লাহ সমান এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন শুনে রেখো অবশ্যই আমার উম্মতে এমন শ্রেণীর লোক দেখা দিবে লা তাজল তয় পান্তেন উম্মতি আলাল হাককে মানসুরি না আমার উম্মাতে চিরদিন এক শ্রেণীর সঠিক পথের উপরে মানুষ থেকে যাবে লাইজুর রহমান খালাফাহম তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তাদের বিরোধিতা করবে হাত্তা ইয়াতে আমরুল্লাহে বিচারের দিন আসা পর্যন্ত কেয়ামাত ঘটে যাবে সেই পর্যন্ত এক শ্রেণীর আমার উম্মাদ থেকে যাবে হকের উপরে সঠিক পথের উপরে অত্র হাদিসের আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে ৩০ জন মিথ্যুক নবী দুনিয়াতে প্রকাশ পাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লাউ কানাবাদী নবিয়ান কানা উমার ফারুক নবিয়ান আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমারই নবী হতো আমার পরে কোনো নবী হবে না কেয়ামত পর্যন্ত কিন্তু আল্লাহ রাসুল বলছেন মিথ্যুক নবী হবে তিরিশ জন আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যে থেকে হেফাজতে রাখো আর এই মৃত্যু নবীর প্রতারণা থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুহানাক আল্লাহ হামদেকা আশাহাদ আল্লাহ ইহ ইল্লা আন্তা আস্তাক ফেরক অতবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ تمر الليالي وكل حنين ويوم الفراق كمر السنين সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা